এইভাবে রাজন বলছেন নিজের অভিজ্ঞতার কথা নিজের অনুভবের কথা শৃণ্যত শ্রদ্ধা নিত্যম গৃণত সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতে হিদি কে বলছেন বলছেন শিষ্যরূপে যিনি যিনি নিজেকে পরিচয় দিয়েছেন সেই পরীক্ষিত মহারাজ কার কাছে সুখদেব গোস্বামীর কাছে সুখদেব গোস্বামী গুরুরূপে গ্রহণ করি একটা কথা কান খুলে জেনে রাখুন যিনি বাস্তবিক শিষ্য হয় তিনিই হচ্ছেন বাস্তবিক গুরু এই আবার কেমন কথা যিনি বাস্তব শিষ্য হতে পেরেছেন তিনিই বাস্তব গুরু কেন শিষ্যত্ব স্বীকার করা হতে চারটিখানি কথা না যিনি বাস্তব এই সব কথা কোনো জায়গায় আলোচনা হবে না হচ্ছে না হবে না গোপন কথাগুলো করলে নিজেদের দোষগুলো ধরা পড়ে যাবে আমি যে লোক ঠকাচ্ছি এটা ধরে ফেলবে লোকে ওই জন্য এগুলো বলা হবে না উপর ওপর বলে যাও এইসব গোপন কথা বলা হবে যে বাস্তব শিষ্যত্ব গ্রহণ করেছে তার লক্ষণ গুরুদেবের সিদ্ধান্ত চিন্তা চেতনা চরিত্র স্বভাব সব তার মধ্যে সরলতা সব আসবে যদি না এসছে জগতের সমগ্র লোক যদি তার পা ধোয়ায় মালা পড়ায় সেক্ষেত্রে ভগবান উপরে কাঁচকলা দেখাবে বলে কাঁচকলা খা যা বোকা বানানো আপনাদের সোজা যারা তত্ত্ববিদ পুরুষ তাদেরকে বোকা বানাতে পারে না কেউ ওই জন্য রেগে যায় ওনাকে কেন বোকা বানাতে পারলাম না ওনারা কেন এই সাধুর উপর রেগে গেল বলো সবাইকে বোকা বানালাম ওনাকে কেন পারলাম না এই ওনাকে বোকা বানাতে পারলাম না কেন এই জন্য রেগে গেল ওরা যদি বোকা বানাতে পারতো তাহলে কিন্তু রাখত না সবাইকে যেমন বোকা একেও বানা ভালোই হয়েছে বাহ ইনিও ভালো সাধু আমিও ভালো সাধু রাবণ লুট করেছিল রাবণ লুট করে তার পরিণতি কি হয়েছিল কি কি লাভ করেছিল রাবণ রাবণ তো অনেক বাহাদুরি দেখালো রাবণ তো অনেক বাহাদুরি দেখালেন কিন্তু রাবণের আলটিমেট গেমটা কি আমরাও তো আমাদের জীবনে অনেক কিছু বাহাদুরি দেখাই আমাদের বাহাদুরি দেখাবার পর সমগ্র জীবন বাহাদুরি দেখাবার পর কেউ যদি জিজ্ঞাসা করে what is the net outcome এর থেকে তুমি কি পেয়েছো সার কি পেলে সমগ্র জীবন যে কাটালে ছোট থেকে খেললে তা ভক্তিবীর ঠাকুর এগুলো কীর্তন করেছেন কমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক শ্রমে তারপর আস্তে যুবক হলে তারপরে কর্ম প্রেরণা পেলে কর্ম করলে বিবাহ করলে সন্তানাদি সবই হলো but what is the net outcome যদি কেউ প্রশ্ন করে যে এর থেকে তুমি নেট কি পেয়েছো আসল সার তোমার নেট গেন কি কি উত্তর দেবে তুমি মরবার আগে কেউ যদি প্রশ্ন করে তুমি কি পেয়েছো কি নিয়ে যাবে কি প্রশ্নের উত্তর দেবে ওই জন্য যিনি শিষ্যরূপে পরিচয় দিয়েছেন পরীক্ষিত মহারাজ যিনি আজকে এই অনুভবের কথাটা বলছেন গুরু কৃপাতে আজকে তিনি শিষ্যরূপে পরিচয় দিয়েছেন আবার আমাদের মহারাজনরা বলেন আমি শিষ্য আর যোগ্য নয় এমন ভাই দৈন্য করেন কিন্তু তারাই বাস্তব শিষ্য তাহলে এই পরীক্ষিত মহারাজ আজকে তিনি শিষ্য বলে পরিচয় দিল আমাদের সমস্ত জগৎবাসীর কাছে তিনি আজকে গুরু পরীক্ষিত মহারাজ কোনো শিষ্য নয় শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বলে আজকে পরীক্ষিত মহারাজ হলেন গুরু আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা বলে ওই গুরুদেবের অনুভবগুলো তার মধ্যে ডাইরেক্টলি ট্রান্সলেটেড হয়েছে সঞ্চারিত হচ্ছে তার জন্য এই কথা বলতে বসেছেন তিনি শূন্যত শ্রদ্ধায়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি এটা তো অনুভবের কথা যদি আপনি শোভন করতে থাকেন শূন্যত শ্রদ্ধা নিত্যম যদি শ্রদ্ধার সঙ্গে ভগবানের গুণকথা শ্রবণ করতে থাকেন এই কথাগুলি যদি তোলা থাকে আপনার জীবনে অজস্র কথা হাজার হাজার কথা তাহলে হাজার হাজার কথা আপনি শুনতে থাকুন রোজ মনে হবে নতুন কেন তো মনে রাখতে তো পারবে না অত ক্ষমতা নাই তাহলে রোজই নতুন মনে হবে অজস্র কথা হাজার হাজার কথা সমস্ত আ হাজার হাজার কথা কত হারিয়ে গেছে সেগুলো তোলা হয়নি তাহলে অজস্র এই কথা যদি নিত্য শুনবার আমার সুযোগ থাকে সকালবেলা উঠি যে কাকের মতো ক্যা কা কা কা সঙ্গে সকালে উঠেই কথা বলতে আরম্ভ করি আমার তো হাসি লাগে কথা বলাটাই আশ্চর্য লাগে আমাকে যত চুপ করে থাকা যায় মন ইশারায় কাজ হবে আর সবই তো চেতনা আছে যখন চেতনা থাকলে চেতনার উদ্বোধন হবে তখন কি বলতে হবে নাকি সব তো এমনিই হবে আমাকে যদি কেউ সুযোগ করে দেয় আমি আমার নিজে সব কিছু করে নেব কোনো কিছুর উপর কারো এমনকি যদি বলে কেউ আপনি যে জলপান করেছেন পাত্রটা পাতায় তো জলপান পাত্র আমার ওটাও ভয় লাগে কেন ওই পাত্রটা ধুতে গিয়ে যেখানে সবাই মাটি নেয় এঁটো এঁটো মাজবার জন্য যদি ওই মাটিতে রেখে দেয় তা গেল আমার অত তো আমি বলতে পারবো না এগুলো তাদের মাথায় আসবে না তাহলে আমার স্বপ্ন হয়ে তাহলে আমার আলাদা বাসন কি দরকার ছিল এগুলো বোঝেন সেই জন্য সূক্ষ্ম বিচার বিবেচনা এগুলো কথা বলে হয় না গুরুদেব কি আমাদের সবসময় উপর থেকে জানিয়ে দেবেন এটা কর এটা কর গাধাকে যেমন মারে পিঠে মারলে এবার গাধা তখন চলে এবার মারলো পিঠা ভারী দিয়েছে এবার ঠিক হলাম এবার আমার ভালো লাগছে এই জন্য স্বাস্থ্যকাররা আমাদেরকে বলেছে সংসারের যে ভার বহন করে এসব গাধা আমাদেরকে গালাগাল দিয়েছে আপনাদের না আমাদেরকে সংসারে এইসব বহন করছে ভগবানের চিন্তা তো করে না এরা হচ্ছে গাধা গাধা যেমন পিঠে একটু ভারী দিলে আর পিঠে চাবুক দিলে ভালো চলে সেরকম এইভাবে চলছে বাস্তবিক পক্ষে যারা প্রতিষ্ঠিত যারা গুরুচরণে স্থান পেয়েছেন তাদেরকে গুরুদেব বলতে হয় না নিত্য জগৎ থেকে প্রেরণা দেয় এখন এটা কর এক ওরা এখন তোর সঙ্গে শত্রুতা করছে ছেড়ে দে কিচ্ছু করি না কেটে পর অন্য সেবা শুরু কর কি ও যত ওরা শত্রুতা করবে তত এমনি দেখবে আরে যত শত্রু কিছু হচ্ছে না একটা একটা রাস্তা খুলে যাচ্ছে ওরা চেষ্টা করবে সব রাস্তাগুলো ব্লক করে দাও কোনো জায়গায় যেন এনার এইসব হরিকতা না হয় ওখানে যেন এইসব না যায় এখানে ওনার বই যেন বিতরণ না সব বন্ধ করলো দেখা যায় অন্য অন্য সব রাস্তা খুলে যাচ্ছে কোথায় বড় বড় লেভেলে সব লোক তার সঙ্গে সব চলছে ভগবান যেখানে মহারাজ সাহায্য করে সেখানে কাউর বাবার ক্ষমতা যে কিছু করে চাক্কাত ভগবান যেখানে বলছে তুই এগিয়ে যা আমি আছি কার ক্ষমতা আছে তাকে বাধা দেবে কেউ পারবে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেখানে পেছনে সাহায্য করবে নিত্যানন্দ সাক্ষাৎ যে তার পেছনে যাবে ধ্বংস হয়ে যাবে যে যে তার বিরোধিতা করবে তার কেউ বাঁচবে না তাদের লাইফটাকে ডায়েরিতে লিখুন যদি বাঁচে তা আমার নাম বদলে নাম রাখবেন যারা যারা ওনার বিরোধিতা করবে সব শেষ হয়ে যাবে গোপনে ব্যবিচার করবে বিভিন্ন টাকা পয়সা নিয়ে কেটে পড়বে বিভিন্ন অত্যাচার সাধুরূপে লোকটা এরকম করবে আমি এটা কালকে কাল না পরশু দিন স্বাস্থ্য আলোচনা বলছেন শুদ্রাহা শুদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবী নাহা শূদ্রগুলো সাধুর বেশ ধারণ করে এবার তপবেশ উপজীবী নাহা তার বলে আমি তপস্বী দিন আমাকে কিছু দিন আমি খাব শুদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবী নাহা আদ অধর্মজ্ঞা ধর্মম ক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম যিনি একেবারে অধর্মের পথে চলছেন টোটালি হি নট প্রুভ সে প্রমাণ করতে পারবে না যে আমি ধর্মের পথে রয়েছি যত লড়াই করুক যত কেস করুক কিচ্ছু করতে পারবে না প্রতি পদে সে অধর্মের পথে চলছে যে সমাজের পথে প্রমাণ করবে আমি বড় হাত বড় মালিক আমি কেন স্বাস্থ্য আগে থেকেই জানে সেই জন্য আগে থেকে জানিয়ে দিয়েছে ধর্মম বাক্ষান্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম উঁচু আসনে বসে তিনি অধর্মজ্ঞ অধর্ম জানেন তিনি ধর্ম জানেন না কি ধর্মের কথা লেকচার দিয়ে যাচ্ছেন তোমরা এভাবে চলবে এভাবে জীবনযাপন করবে এভাবে ভজন করবে আরে তুমি নিজে করো আগে তারপর উপদেষ্টা করো আমাদের মহারাজ আছেন পাঞ্জাবে তিনি খুব মজা করে একটা গল্প বলতেন ওটা খুব সুন্দর শাস্ত্র থেকেই কোথাও পেয়েছেন বলছেন একটা তোতা পাখি তোতা পাখিকে তার মালিক সুন্দর শিখিয়ে রেখেছে বললে এই বাড়িটা হচ্ছে ফরেস্ট রেঞ্জের অর্থাৎ জঙ্গল প্রায় সেইখানে জঙ্গলের মধ্যে বাড়িটা সুন্দর বাংলো বাড়ি ওর বারান্দায় তোতা পাখিটা রাখা রয়েছে তোতা পাখিটাকে শিখিয়ে রয়েছে বলছেন দেখ এখানে শিকারি লুকিয়ে লুকিয়ে আসে ওই জন্য রেঞ্জ অফিসার ওকে শিখিয়ে রেখেছে ওরই পাখিটা বলছে এখানে ওকে পাখিটাকে শিখিয়ে রেখেছে কি বলছেন প্রত্যেকটা প্রাণীকে সাবধান করার জন্য ও শিখিয়ে রেখেছে কি বলছেন শিকারি আসবে খুব সাবধান তোমরা যখন তখন ধরে নিয়ে যাবে জানো একমাস শিখিয়ে রেখেছে শুন আর পাখিটা তো ওই কথাগুলো মুখস্থ করে রেখেছে কিন্তু ওটা প্র্যাকটিক্যালি কী ওটা তো আর জানে না শব্দটা জেনে রেখেছে শব্দটা মুখস্থ যত সব পাখি এদিক ওদিকে আসে তাদের ভাষায় সেরমভাবে যত আসে এই শিকারি আসবে তোমাদের ধরে নিয়ে যাবে সাবধান সব চালাও এরকমভাবে বলে শিকারি আসবে ফাঁদ পাঁদবে তোমাদের ধরে নিয়ে যাবে আর পাখিটা খোলাই থাকে পাখিটার ওরম বুদ্ধি নেই একদিন একটা শিকারি এসে এমন একটা ভালো সুন্দর একটা ফাঁদ পেতেছেন যে ওটা না এসে পারে না এত লোভনীয় জিনিস তখন ওই পাখিটা কি করছেন ওখান থেকে চিন্তা করছি যাবো কি যাবো না করে লাপিয়ে শেষ পর্যন্ত আর লোভ সামলাতে পারেনি আর মানুষ তো মানুষই লোভ সামলাতে পারে না পাখি তো পাখি লাপিয়ে গিয়ে ওই ফাঁদের মধ্যে পড়েছে পড়ে খাঁচ আটকে গেছে ফাঁদে ফাঁদে পড়ে গিয়ে ভেতর থেকে এবার চিৎকার করছে বলে শিকারি আসবে ফাঁদ পাঁদবে ধরে নিয়ে যাবে আরে মূর্খ তোকেই তো ধরেছে আগে তুই আবার কাকে বলছিস তোকে তো ধরে ফেলেছে তুই আবার এই খাঁচার ভেতর থেকে বলছি সেরকম হচ্ছে আমাদের অবস্থা ভেতরে মায়ার বন্ধনে তো রয়েছে অপরকে উপদেশ করবে কত বড় কলির যন্ত্রণা দেখুন হেন বলছেন পরীক্ষিত মহারাজ শিষ্যের পরিচয় আমরা পাচ্ছি কিন্তু বাস্তবিক ভাগে তিনি সত্যিকারের শিষ্য বলেই আজ সুখদেব গোস্বামীর কৃপা তিনি লাভ করে আমাদের কাছে তিনি গুরু হয়ে গেছেন বৃহৎ ভাগবতামৃত তিনি সনাতন গোসাই লিখেছেন সনাতন গোসাই বলছেন পরীক্ষিত মা অতি স্বল্প সময়ের মধ্যে ভাগবতের অমৃত পরিবেশন করেছিলেন উত্তরা মাকে যাই হোক তাহলে এখানে বলছেন শৃণ্ণত শ্রদ্ধেয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতে হৃদি যদি ভগবানের কথা কীর্তন আনন্দের সঙ্গে আপনারা করতে থাকেন উৎসাহের সঙ্গে দেরি লাগবে না ভগবান হে বলছেন নাতি দীর্ঘেন ন অতি দীর্ঘ ন ন অতি দীর্ঘেন কালে ন ভগবান বিশতে হৃদয় ভগবান হৃদয়তে বসে পড়বে দেরি লাগবে না কর্ণের বলছেন প্রবিষ্ট কর্ণরন্ধেণ স্বানম ভাব সরোরুহম ধনুতি সমালম কৃষ্ণম সলিলস্য যথা শরৎ যথা শরৎ শরৎকালে যেন জলকে এমনি ট্রিটমেন্ট করার বিশেষ দরকার পড়ে না জল সমস্ত জলাশয় স্বাভাবিকভাবে নির্মল হতে আরম্ভ করে এরম একটা প্রকৃতির নেচারের গুণ শরৎকাল আলেই জলের মধ্যে যে সাসপেনশন যেসব সাসপেনশনগুলো ছিল সেগুলো সিডিমেন্টেশন হয়ে তলায় আস্তে আস্তে পড়ে যায় জল নির্মল হয় কীরকম সুন্দর উদাহরণ দিয়েছেন ভগবানের কথা কান দিয়ে তোমার প্রবিষ্ট হবে হৃদয়ে গিয়ে নির্মল করবে হৃদয়ে থাকে ভাব জাগ্রত করবে ভগবানের প্রতি প্রবিষ্ট কর্ণ রন্ধেন স্বানম ভাব সরোরুহম আর ধুনোতি সমালম শত ময়লাকে বিধুনতি সুহিত শতম অন্যান্য শ্লোকে বলেছেন দেখেন কেন বলছি ধুনতি সমালম কৃষ্ণ সলিল সৈয়থা সরম অপূর্ব বিষয় আর আরেকটা কথা জেনে রাখতে হবে যেটা ভুল করলে হবে না না ধৌত আত্মা পুরুষহ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি যাদের আত্মা যাদের হৃদয়টা ধৌত হয়ে গেছে যাদের হৃদয়ে ভগবানের গুণকীর্তন গুণগাথা গুণগাথা শোভন করতে করতে একেবারেই নির্মল হয়ে গেছে তাদের আর কোনো চিন্তা নেই কারণ কি বলছে ধৌত আত্মা পুরুষহ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি তারা কৃষ্ণের চরণ কমল কেটে ফেললেও ছাড়বে না ছাড়বে জড়ভরতজিকে এরকম কাটবার জন্য কাঠগড়ায় দিয়ে দিয়েছে এরা মানে তুলেছে এরা মানে তুলেছে তরোয়ালটা তখন আনন্দে বসে পড়ে কিছু বলে না হ্যাঁ গো আমি কি করেছি আমি কাটবে কেন কিচ্ছু বলছে না কাট এরকম চান করিয়েছে সর্ষে তেল মাখি সর্ষে তেল গায়ে মাখিয়েছে লাল টিপ দিয়ে দিয়েছে ইনি পরম বৈষ্ণব পরমাংশ তাকে ধরে নিয়ে গেলে এই চল ঘাট ধরে নিয়ে গিয়ে কাঠগলা দিয়েছে পথে এবারে কাটবে মা বলে আমাকে কাটছে বলি দেবে আর মা তখন ওই সেই মূর্তি থেকে বেরিয়ে একবারে সঙ্গে সঙ্গে তরোয়ালটা নিয়ে ওদের কাটতে আলাম কচু কাটা একেবারে সেই দেবী এখনও আছেন কুরুক্ষেত্রে গেলে দেখতে পারেন ভদ্রকালী এখনও রয়েছে জড়ভরতকে যে মারতে গিয়ে মা রেগে গেছেন রে এ কে কাটবে এত ওরা একজন পরহংস ভগবানের ভক্ত এই তোদেরকে কাটার জন্য আমি খাড়া নিয়েছি হাতে বেটা ওকে ওনাকে কাটবি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে একেবারে কাট কচু কাটা করতে হয় সব আবার শুধু তাই না ওই মুন্ডগুলো যে কেটে কেটে পড়ছে দেবী আবার ফুটবল খেলছে এখান থেকে এক লাথি মারছে ওখানে ডাকিনি যুগিনি ওখান থেকে এক লাথি মারছেন ওখানে তাহলে দেবীর অবস্থাটা বুঝুন তাহলে আমরা দেখতে পাচ্ছি পরমাংশ ব্যক্তিগণ নিজের বাঁচাবার জন্য খেয়েছে নিজেকে বাঁচাবাচ্ছে যা করছিস কর তোরা নিজের কর্মফল নিজে ভোগ করবি ও তো জানে আমি সর্বদা নি ভগবানের অধীনে রয়েছি ভগবান আমার রক্ষাকর্তা তাহলে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি মৃত্যুর সময় পর্যন্ত কোনো নিজের চেষ্টা বা যা হয় হবে ভগবানের ইচ্ছা কৃষ্ণের চরণ কমল কখনোই ছাড়বেন না যার আত্মা আন্তঃকরণ বিধৌত হয়ে গেছে কৃষ্ণর কথার দ্বারা ভাব জাগ্রত হয়েছে সে কৃষ্ণের চরণ কি কোনোদিন ছাড়বেন না কখনো ছাড়বেন সে মার গোপিকাগণকে তো স্বামীরা বোক এক কোথায় যাচ্ছিস বলে রইল তো স্বামী আমি চললাম এখন হ্যাঁ, কৃষ্ণ হলো পরম স্বামী হ্যাঁ বারুণ করছে একদম যাবে না ওর তো বারুণ কে শুনবে কৃষ্ণের বংশীধ্বনি সব চললো তার উত্তর দেওয়া রয়েছে সুন্দর এগুলো কোনো মেয়ে ছেলে বেটা ছেলের কথা নয় হ্যাঁ বুঝলে এগুলো অনুভবের বিষয় হওয়া দরকার যখন আমি দশস্কন্ধ স্কন্ধ আলোচনা করব এমনভাবে আলোচনা কারোর মধ্যে একটু কাম আসতে পারবেই না ভয় পেয়ে যাবে এত বিজ্ঞান ভিত্তিক আলোচনা কিন্তু সময় বা কই সময় অত্যন্ত অল্প এই পরিসরে এখনও আমার দ্বিতীয় স্কন্ধ শেষ হলো না তো অনেক বাকি এখন যাই হোক আমি এখন ঝাঁপ দেবো আপনারা ক্ষমা করবেন যে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নামুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ সশরণম যথা পান্থ যেমন অনেক দিন ধরে বাড়ির বাইরে বেরিয়েছে অনেক জায়গায় ঘুরলো ঘোরাফেরা করে এখন নিজের বাড়িতে ঝোপ্পর পট্টি আমাদের হিন্দিতে বলে ঝোপ্পর পট্টি নিজের ঘরে চলে এসছে ঝোপ্পর পট্টিতে যাই হোক নর্দমার কাছে প্লাই দিয়ে ঘেরা তথাপি ওখানে ঘুমটা ভালো আসে কে নিজের ঘর নিজের ঝোপর পট্টিতে ঘুমটা ভালো আসে দেখবেন হ্যাঁ কিন্তু অপরের ভালো জায়গায় ঘুমাবে না হ্যাঁ, এটা নিয়ম এই নিজের ঘরে চলে যাওয়া শান্তি এবার নুন ভাত খাও যা খাও কোনো চিন্তার কিছু নেই এ ভালো আছি এবার সেরকম বলছেন মুক্ত সর্বপরিক্লেশ যেমন রাস্তায় যত যন্ত্রণা পেয়েছিলেন বিভিন্ন রকম মুক্ত সর্বপরিক্লেশ পান্থ যেমন পথিক সশরণম যথা নিজের স্মরণে নিজের যে বাস্তব জায়গা যেখানে তিনি অবাস্তব জায়গা বললেই ভালো যাই হোক যেখানে চলে এসছেন আহ এবার ভালো আছে এবার নিজের ঘরে চলে এসছি একটা রিস্কাওয়ালা রিস্কা টানেন সেই যেখানে ঝোপড়পটি বানিয়েছেন আমরা দেখেছি রিস্কাওয়ালা সারাদিন কলকাতায় সে রিস্কা টেনে সন্ধ্যেবেলা এলো সন্ধেবেলা রাত্রির আটটা ফাটটা সেখানে সেখানে কি করলো দিনের বেলা তো ছাতু ফাতু যাই হোক খেয়ে পেঁয়াজ ছাতু এসব খেয়ে চলে গেছে রাত্রিবেলা একটা ডাল করলো একটা চোখা করলো চোখা ওরা চোখা বলে আলুর সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ ভেজে দিয়ে একটা মাখা মাখা অন্য এতটা নিল এক থালা আরামে খেলো এবার শুয়ে পড়ল আরামে আর কিছুক্ষণ ঝম্প ঝম্প বাজিয়ে যায় শিয়ারাম শিয়ারাম করলো বিহারের থেকে এসছেন আনন্দে রয়েছে আবার একটা বড় বড় ধনী ব্যক্তি তাদের বলছে ডাক্তারের কাছে গিয়ে বলছেন মারবাড়ির সব গিয়ে বলছে নিদ নেই আতা ডাক্তার বলে কী হয়েছে বলে কী নিদ নেই আতা বলে এইসব গুলিগুলো খাবেন দো দো গুলি খাই আতা চার চার গুলি খাই আতা মহারাজ কে কাহু নিদ নেই আতা ওদের ঘুম কে নিয়ে গেছে কে জানি কিন্তু একটা সুস্থ মানুষের শান্তিপূর্ণ মানুষের সবই সঠিকভাবে চলে এইভাবে দেখা যায় যে আমরা দেখছি পরীক্ষিত মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরদানে সুখদেব কর্তৃক ভগবত উক্ত ভাগবত কথন ভাগবত কথা কিভাবে কীর্তন করেছিলেন কোথায় কোথায় কিভাবে এইসব কথা ভাগবত কথা স্বয়ং ভগবান ব্রহ্মাকে বললেন ব্রহ্মা নারদকে বললেন নারদ এবারে জানেন এই জন্য যখন ভগবান ব্রহ্মাকে বলেছিলেন ব্রহ্মা আবার নারদকে কত সুন্দরভাবে এসব কথা বলেছিলেন তারপর সেটাকে আবার নারদ ব্যাখ্যা করেছেন কার কাছে বেদব্যাসকে এইভাবে পারম্পর্যক্রমে এই ধারা চলে এসছে এখানে বলছে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরদান দানার্থ সুখদেব কর্তৃক ভগবত উক্ত অর্থাৎ ভগবান ঠিক যেমনভাবে বলেছেন সেই ভাগবতের কথা বর্ণন বলতে বলতে সেখানে অনেক কথা বর্ণনা আছে আমি সায়ংকালীন অধিবেশনে চতুর্শ্লোকী ভাগবতের ব্যাখ্যা করব ভগবানের ইচ্ছা যদি হয় তাহলে হবে সম্ভব আপনাদের কৃপা যদি হয় কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা অপূর্ব কথা লিখেছেন যেটা কোনোদিন কোনো লেখক গ্রন্থের লেখকের কাছে আমরা পাইনি কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিত চৈতন্য মহাপ্রভুর কৃপায় তার হৃদয়তে উদিত হয়েছিল একবারে নব্বই বছর চলে না শরীর চলে না হাত কাঁপে এরাম এরাম তিনি লিখছেন কি করে লিখলাম কি জানে আমার শরীর চলে না আমি বৃদ্ধ চোখে দেখি না জরাহাতু হাত কাঁপে লিখতে গেলে সমগ্র চৈতন্য তো চৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে উদয় করালেন যখন চৈতন্য চরিতামৃত উদয়ের আগেতে প্রার্থনা করতে গেছেন মদন মোহনের কাছে কি তুমি কি বলো তুমি কি আমাকে দিয়ে এসব লেখাবে হবে আমার দ্বারা সঙ্গে সঙ্গে আরতি করতে করতে পূজারি হাজার হাজার লোক দেখছেন গলা থেকে দম করে মালাটা খুলে ফেলে গেল তখন ওই মালা এনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গলা দিল ভগবানের অনুমোদন আছে যাও এবার লেখো হবে যে কোনো কার্যে ভগবানের অনুমোদন থাকলে তাহলে সেটা হয় আর অভিমানের বসে যদি আমি করি কখনো হবে নিজে প্র্যাকটিক্যালি দেখেছি নিজে অনুভব পরে কেশব গোস্বী মহারাজ চরণে আমি প্রার্থনা করলাম যখন প্রথম আমাকে প্রতিবাদ লেখার কথা বৈষ্ণবগণ বললেন আমি গঙ্গার তীরে শ্যারাপুলিতে গঙ্গার তীরে নিমাইতীর্থ ঘাটে গিয়ে পড়েছি কিছু ছেঁড়া কাগজপত্র রয়েছে আমি ওখানে লিখতে আরম্ভ কর প্রথম ইন্ট্রোডাকশন কেশব গোস্বামী প্রার্থনা করলাম আপনি তো প্রকট থাকাকালীন কত প্রতিবাদ করতেন আজকে বৈষ্ণব সমাজ বলেছেন তা আপনি কৃপা করুন সঙ্গে সঙ্গে এবার বেরোতে আরম্ভ জড়ের বেগে এই এই পুরুষোত্তম মাসেতে বা অন্যান্য পুরুষোত্তম মাসে কোনো কোনো জায়গায় হরিকতার সুযোগ হয় কিন্তু যে পুরুষোত্তম মাসেতে আমি লুকিয়েছিলাম সেই পুরুষোত্তম মাসেতে তিনটে চারটে গ্রন্থ আমার হাতেতে হড়হড় করে বেরোতে আরম্ভ হলো বমির মতো যেমন মুখে বমি বেরোয় এরকম আশ্চর্য কথা তিনটে প্রতিবাদের গ্রন্থ একটা বিষ্ণুপ্রিয়া অনর্গম সারাদিনে মৌন কোনো কথা নেই একবার কিছু প্রসাদ দিলে দে না দিলে না দে কেউ জানে না কাজেই সময় কখনো বৃথা যাবে না ভগবান যদি কৃপা করেন ভগবান কৃপা করেছেন বলেই ওগুলো উদয় হয়েছে আমার এতে কোনো বাহাদুরি নাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামিত আমাদের সামনে উপস্থাপনা করার পর বলছেন সব সোতার করি চরণবন্দন সমস্ত শ্রোতা চরণ বন্দনা করি কারণ কি তারা আজকে আমাকে সুযোগ দিয়েছেন তাই আমি এই কথা আজ আপনারা আমাকে এখানে বসিয়েছেন তাই আমি আমার কি বাহাদুরি আছে আপনারা কৃপা করে আসনে বসিয়েছেন তাই এ কথা ভগবান গাইছেন নিজে পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে শোনো নিজ গুণগান আমাকে পান করাও অমৃত করে সে অমৃত ঢেঁকুর উঠবে সেটাই তো হরিকথা তাই তো হরিকথা কোনটাকে বলে হরিকথা সেটা হরিকথা মানে এই নয় কিছু আমি ফাইল মুখস্থ করে চলে আর নোট করে রেখেছি পরীক্ষায় পাশের জন্য নট দ্যাট বোঝাই যাবে যে বন্যার মতো বেরোচ্ছে বন্যা হৃদয়তে ভগবান বসে রয়েছেন এটাকে বলো হরিকথা যারা বাস্তব সম্বন্ধ হয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এইসব গোপন তথ্য জানবেন বাকি জগতের লোক জানতে পারবেন না আদিগুরু ভগবান আদিগুরু ভগবান ব্রহ্মা ভগবানকেও ব্রহ্মাকেও ভগবান বলা হবে কেন ব্রহ্মা কিন্তু পরমেশ্বর একমাত্র কৃষ্ণ আদিগুরু ভগবান ব্রহ্মা কিভাবে এই সৃষ্টির ক্ষমতা পেলেন স আদি দেব জগতাম পরো গুরুহ স ধৃষ্ণম আস্থায় স শিক্ষক স শিক্ষিক ঐক্ষত জৈক্ষত আত্মাম নাধগত বলছেন ত্বম ছদৃশ মাত্র সন্মতাম প্রপঞ্চ নির্মাণ বিধির জয়া ভাবে কি করে সৃষ্টি হবে তিনি কে ইত্যাদি কথা কোনোটাই অনুভব করতে পারছেন না ব্রহ্মার কথা বলা আছে অপূর্ব কথা এসব শুরু হবে আর তারপর ভগবান কিভাবে তাকে কৃপা করলেন কিভাবে তিনি জানলেন এই কথার অনুভব করলেন যে ভগবান আমাকে তপস্যা করতে বলছে তপস্যা করো কি করে বুঝলেন খালি দুটো শব্দ উচ্চারিত হলো মহাশূন্য চারিদিকে দেখছেন কিছু নেই কোথায় আমি রয়েছি কে আমি কোথা থেকে এলাম কিছু উত্তর পাচ্ছেন না অনেক সময় নষ্ট করলেন তারপর হঠাৎ দুটো শব্দ শুনলেন তপ তপ তপ এ আবার কি এর মানে কি ভেতর থেকে ভগবান অনুভব করে দিলেন তপস্যা আত্মসংযম করো সমস্ত ইন্দ্রিয় সমস্ত মন সব কিছুকে অন্তর্মুখী করো করে বসো সেটাকেই তপস্যা বলো আমাদের ভক্তি জগতের তপস্যা হলো হরিকথা কীর্তন শ্রবণ এবং কীর্তন সবচেয়ে বড় তপস্যা এর চেয়ে বড় তপস্যার কিছু নেই ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করতে গেলে যে ধরনের তপস্যার দরকার হয় এটা কেউ স্বপ্নে বা স্বপ্নে ভাবতে পারবে অন্য অন্য তপস্যা করতে গেলে তার মধ্যে অন্য অন্য চিন্তন আপনার চলে আসবেই তখন তপস্যা ভঙ্গ হবে তাই কি না ভঙ্গ হবে সেই জন্য ভগবানের কথা কীর্তন যদি একাদশীর দিনেতে আপনারা খালি বলেন ফলমূল খাবো বা কেউ বললেন খালি উপবাস করব হ্যাঁ একাদশীতে উপবাসের কথা লেখা রয়েছে ভালো কথা উপবাস করে যদি বাজারের সব কথাবার্তা আলোচনা করলেন একাদশী কি হল লাভ হল না কি একাদশী মানেই হলো উপবাস মানেই হলো উপ মানে সমীপে বাস ইতি উপবাস উপ মানে ভগবানের সান্নিধ্যে ভগবানের ভক্তের সান্নিধ্যে বসবাস করাটার মানেই হলো উপবাস উপবাস মানে খালি আমি অনাহারে থাকলাম এটা নয় আসল উপবাস কথার মানে হলো ভোজনের তো নিয়ন্ত্রণ থাকবেই বিভিন্ন ব্রত তপস্যায় ভোজনের নিয়ন্ত্রণ থাকে সবচেয়ে ভালো হয় যদি ফল এবং দুধকে কেউ থাকেন বাস্তব তাহলে আরও ভালো হয় রান্না করতে গেলে কি কি হবে শুদ্ধ তো কোনো ঠিক নেই উল্টো পাল্টা আর নিজে রান্নার ব্যবস্থা থাকলে ওনারা খুব খুশি হন নিজে দেখে নেবেন কোথায় কি দেবেন একটু আদা একটু জিরে কি কি কোথায় কি দেবেন গোলমরিচ সব দিয়ে নিজে করে নেন দু মিনিট লাগে বেশিক্ষণ লাগে না আর আগুনটাও বড় ব্যাপার যার জন্য কেন ভজনের বল কেউ পায় না যে আগুনেতে আপনি পাকা করবেন রান্নাটাকে সে আগুনটা শুদ্ধ কিনা আগুনের শুদ্ধিটা না হলে মুশকিল যে আগুনে আপনাদের ছেলে মেয়েরা ওই উনানেতে মাছ মাংস রান্না করে খেয়েছে বলে কি আর করি সংসারে থাকি এতেই আমি করে নিয়ে একাদশী রান্না ব্যাস হয়ে গেল এই যে গ্যাসের সিলিন্ডার প্রত্যেক হোটেলে হোটেলে যাচ্ছে যেখানে গোমাংস রান্না হচ্ছে প্রত্যেক জায়গা হোটেলে যাচ্ছে ওই সিলিন্ডারটা আপনার ঘরে আসছে আপনি ওইটা ঢুকিয়ে দিচ্ছেন ঘরে হ্যাঁ ভজন হচ্ছে না মানে ভজন করো তাহলে বসে বসে কোনো চিন্তাই নেই ছিল ভক্তিপূর্ণ পুরীকেশ্বরী মহারাজের মতো মহাপুরুষের সঙ্গ যারা বাস্তব করেছেন তারা অনুভব করেছেন কি একাদশীতে বলতেন দেখ বাবা দুধ যদি হয় তাহলে তাও দেশি গোমাতার আর তাও যদি সেই দুধটা যে দহন করেছে সর্ষে তেল দিয়ে দহন করেনি যদি গোমাতার বাঁটেতে শস্য তেল দিয়ে দহন করেছে তাহলে একাদশী তোর নষ্ট হয়ে গেল তাহলে কত বড় ফাইন কথা কেউ তো বলেনি কখন তারপর থেকে একাদশীর দিনে দুধ খেতেও ভয় ভয় লাগে দুধ কি করে খাবো যদি ও মিথ্যে কথা হয়তো বললো দহন করে নিয়ে চলে এলো আমার একাদশী নষ্ট হয়ে গেল ওইদিকে বলছে একাদশী করছি আমি একাদশীর অনেক পদ্ধতি আছে কি করে করতে হয় সে কথা সময় সময় মতো আমি আলোচনা করব আজকে ভগবানের এই লীলা গাথা এইসব আলোচনা করে আমি শেষ করছি এখানে উপায় নেই একটা শ্লোক আলোচনা করা দরকার সেটা সামান্য স্পর্শ করে আমি ছেড়ে দেব ভগবান যে বিভিন্ন লীলাবতার বর্ণনা করছে এখানে তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্রহূণ সবরায়োপি পাপজীবা যে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম स्त्रीशूद्रहुणो सबरयोपी पापजीव शिक्षा यद्दूतक्रमोपरायणशील शिक्षास्तिर्जगजनायपि किमु सुतधारणाय जे वै विदंती अतितरन्ति च देवमायां स्त्रीशूद्रहुणो सबरायोपि जीवा पाप जीव यद्दद्भूत क्रमो परायणशील शिक्षा তির্যক জানায়পি কিমু শ্রুত ধারণায় শ্রুত ধারণায়া যে এই শ্লোকের ব্যাখ্যা সন্ধ্যেবেলা করব যে বৈ বিদন্তি অতিচরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হোণ সবরয়োপি পাপজীবা यद्भूतक्रम परायणशील शिक्षा तिर्योगयणायोपि किमु श्रुतधारणया जे वाछा कल्पतरुवस्य कृपा सिंधु व्यवच पतितानंग पावन विष्णुभ्यो नमो